ইবাদতের এলম শিক্ষা করা আল্লাহর গোলামীর এলম শিক্ষা করা প্রথম দায়িত্ব এই কথার উপরে ইমামে বুখারি রহমতুল্লাহ আলাই বুখারি শরীফের মধ্যে একটা অধ্যায় নিয়ে আসছেন এলমু কবলাল কৌলি অল আমাল যে আমল করা অন্যকে দাওয়াত দেওয়া এই সব কিছুর আগে জরুরি হল নিজে এল অর্জন করা এবং কোরআনের বিভিন্ন আয়াত দিয়ে মুখার শরীফের মধ্যে উনি দলিল পেশ করেছেন আগে জানতে হবে আল্লাহর ইবাদত কোনটা এটা নিজে ভালো করে বুঝতে হবে দেখা দেখি শোনা শুনি কিছু করা হলো এটা ইবাদত হবে না আজকে এটাই কিন্তু হইতেছে মানুষ যা শোনে ওটা ইবাদত মনে করে এটার কোন হাক্কানে আলেম থেকে যাচাই বাছাই করার দরকার মনে করে না যা শোনে বা অন্যকে দেখে ওটাকে ইবাদত মনে করে দুই তিন দিন আগে আমাকে ওলামায় কেরাম দাওয়াত করে নিয়েছিলেন দুহার নবাবপুর থানা ওই এলাকায় সেখানে এক লোক পীর হয়েছে তো নাম দিচ্ছে হান্নান শাহ সৃষ্টি হান্নান শাহ বহু নারী পুরুষ সেখানে যায় মরিদ হয়েছে দুই একজন যুবক তারা কিছু এলেম কালাম রাখে ওনার সাথে কথাও বল যে আপনি কোরআনের কতটুক জানেন হাদিস কি জানেন ইয়ং শ্রেণী যারা তবলিগে গেছে ইসলাম সম্পর্কে একটা আইডিয়া আসছে ওরা ওই যে পীর দাবি করছে ওরা জিজ্ঞেস করছে কোরআনের কি জানেন আপনি বলছে বাবা বেশি জানি না আমি আমি সুরা ফাতেহা আর সুরা এখলাস জানি পুরা কোরআন থেকে এই দুটা সুরা সে জানে হাদিস শরীফ পড়তে পারেন কিনা হাদিস শরীফ পড়তে পারে না তাহলে পীর হলেন কিভাবে বলে আমি এক আল্লাহ খাদেম ছিলাম ওনার খেদমত করছি তো উনি আমার এক হয়েছে তুমি এখন পীরগিরি করতে পারো সেই হিসেবে আমি পীর হয়েছি আর কোন ভণ্ডের খাদেন ছিল আল্লাহ জানে সুরা ফাতেহা আর সুরা এখলাস জানে এই তীর দাবি করে বসছে নামের সাথে সৃষ্টি লাগাই দিচ্ছে এগুলো তো লাগাইছেন সৃষ্টি আল কাদেরি আল মুজাদ্দিদি আল বরকতি এগুলো লাগায় আল বুখারি এক লোক নাকি ধ্যান শেখায় নামাজ নেই রোজা নেই দাড়ি নেই মোস নেই এ হল আল বুখারি শুধু একটা মানুষকে ধোকা দেওয়ার জন্য এই টাইটেলগুলো ব্যবহার করা অর্থ নেই সে বাংলাদেশের বাড়ি সে আল বুখারি কেমনে হলো মানুষকে ধ্যান শেখায় তার কথাবার্তা শুনে মনে হয় যে আর এক বেইমান কোনো ইমান টিমান নেই সে বলে সব ধর্মের প্রতি শ্রদ্ধা করা উচিত এবং যে ধর্মে আছে যে যে ধর্মে আছে তার উচিত তার ধর্মকে সঠিকভাবে পালন করা তাহলেই এরা কামিয়াব হয়ে যাবে এই কথাটা যে বলতেছে এত ইমান নেই যে যে ধর্মে আছে সেই ধর্ম সে সঠিকভাবে পালন করলে বেসতে যাবে এবং সকলের উচিত যে তার ধর্ম মানবে এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা দেখাবে দুটা কথাই তো কুপুরি কথা আমি ইসলাম মানি যে ধর্মগুলো আল্লাহ কোরআনে বাতিল করে দিতে তা শ্রদ্ধা দেখাইব কিভাবে যে ধর্মগুলো ইসলাম বাদে সমস্ত ধর্মকে আল্লাহ তালা বাতিল করে দিতেন কোরআন যখন নাজেল হয়েছে কোরআনে বলে দিছে যে কোরআন নাজেল হওয়ার পরে আর কোন ধর্ম পৃথিবীতে চলবে না সব বাতিল পরিষ্কার অমাই আবতাগি غير الإسلام دينا فلن يقبل من এই আয়াতে পরিষ্কার বলতেছে ইসলাম ছাড়া যে কোনো ধর্ম তোমরা নিয়ে আসো এটা আমার দরবারে গৃহীত হবে না কবুল হবে না অন্য একটা বলা হয়েছে ইসলাম আমি রব্বুল আলমিনের নিকটে একমাত্র গ্রহণযোগ্য দিন হল দিন ইসলাম এই কথা বলার পরে অন্য বাতিলগুলোকে কিভাবে শ্রদ্ধা করবো এটা একটা কুফরি কথা আবার বলতেছে যে প্রত্যেকের উচিত তার ধর্ম ঠিক মতো মানা তাহলে সে বেসতে যাবে তাহলে এই আয়াতের কি অর্থ হবে আল্লাহ কোরআন এই কথা বললেন এই লোক আল বুখারির নাম দিয়ে বসে গেছে আর বড় বড় ইংরেজি শিক্ষিত লোক ওখানে যে ধ্যান শিখতেছে আর মতবাদ শিখে বেইমান হয়েছে কি ধ্যান শিখায় এতে নাকি সব রোগ ব্যাধি ভালো হয়ে যায় যদি কিছু করে না ধরে নেই ভালো হয়ে যায় কিন্তু এই লোক তো বেইমান ভালো হয় কিনা আমি জানি না ভালো হইলেও তো তার কাছে যাওয়া যায় নেই যেই দাবি করবে যে সব ধর্মই ঠিক এমন কোন ব্যক্তির কাছে যাওয়া সাধনা করা নিজের ইমানকে নষ্ট করা তো এলোক তো ঢাকা রাজধানীতে এসব আকিদা প্রচার করতেছে আর মানুষকে ধ্যান শিখাইতে এও কোন ইহুদিদের এজেন্ট হবে আর আমাকে যারা দাওয়াত করে দিয়েছে এ তো সেই দোহার নবাবপুর তা আমি সেখানে বয়ানে বললাম ভাই এই উম্মত আর আগের উম্মতের পার্থক্য কি আমরা যে আখিরি উম্মত আর আগের যে উম্মত চলে গেছে পার্থক্য কি পার্থক্য এটা আগের উম্মত হল আমাদের যে পাবলিক আছে আমরা পাবলিক আমাদের মতো আগের উম্মতের উদাহরণ হল পাবলিকের মতো আর আখিরি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তার যে উম্মত আমরা আমরা আমাদের উদাহরণ হল পুলিশের মতো কথা বোঝানোর জন্য বলত পাবলিকের দায়িত্ব কি নিজের সৎ হয়ে চলো তোমাকে কেউ কিছু বলবেও না তোমার নামে কোনো মামলা মোকদ্দমা হবে না তোমাকে রিমান্ডও নেবে না চলো সৎভাবে চলো একটু পাবলিকের দায়িত্ব পুলিশের দায়িত্ব কি তুমি নিজে সৎভাবে চলবা এই অস্ত্র পাইছে বলে এইগুলো নিয়ে তিনজনে নেমে গেলে ডাকাতি করতে ধর আছে হ্যাঁ আমাদের জন্য তো ডাকাতি করা সহজ বাস গভীর রাত্রে দাঁড়ে পাওয়া যায় অনেক সময় সব নিয়ে নিলাম চাকরি থাকবে এর তো জেল হয়ে গেল পুলিশের একটা দায়িত্ব হল সে সৎভাবে থাকবে অস্ত্র পাইছে দেখে এর গলত ব্যবহার করবে না ভুল ব্যবহার করবে না একটা দায়িত্ব দুই নম্বর দায়িত্ব হলো এই তাদেরকে যে থানার দায়িত্বে বসানো হয়েছে এই থানার মধ্যে তারা টহল দিতে থাকবে তাতে অন্য কেউ আর একজনের উপরে জুলুম করতে না পারে ডাকাতি করলো ছিনতাই করলো খুন করলো এগুলো করার জন্য সুযোগ না পায় পুরা এলাকাতে টহল দিতে থাকে আর চোর ডাকাতদের যদি খবর হয় যে সব রাস্তায় কি আছে ভ্রাম্যমান পুলিশ আছে পেট্রোল পুলিশ বলে এই পুলিশ আছে তবে অন্যায় করতে গেলে ওই লোক রিং করার সাথে সাথে এক মিনিটের মধ্যে পুলিশ চলে আসবে আমরা পালানোর সুযোগ পাব না তো তারাও দুর্ঘটনা ঘটাইতে সাহস করবে না এই হলো পুলিশের দায়িত্ব তুমি অন্যায় করবে না এই অস্ত্র দিয়ে ডাকাতি করবে না আর তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে এই এলাকার মধ্যে একজন আর একজনের উপরে কোন জুলুম অত্যাচার না করতে পারে তোমরা এই ব্যাপারে তৎপর থাকবা তারপরও ঘটে গেলে আসামের ধরে আনবা তাহলে দায়িত্ব একটা পার্থক্য আছে না পাবলিকের দায়িত্ব নিজে সৎ হয়ে চলা পুলিশের দায়িত্ব নিজে সৎ হয়ে চলো পুরা এলাকাকে সৎ রাখো ঠিক এই পার্থক্য আগের উম্মত আর এই উম্মতের মধ্যে আগের উম্মতের দায়িত্ব ছিল তুমি সৎ হয়ে চলো সমাজকে সৎ রাখার দায়িত্ব তোমার না ওই সময় প্রত্যেক গোত্রের জন্য আলাদা আলাদা নবী আসত প্রত্যেক গোত্রের জন্য আলাদা আলাদা নবী আসত এবং একজন নবী এতেকাল করার সাথে সাথে আল্লাহ রবুল্লা আলমিন আর এক ব্যক্তিকে নবী ঘোষণা করতেন তার কাছে জিব্রাইল আসত ওহি নিয়ে জিব্রাইল আসত আলাই যখন জিব্রাইল এসে গেল তাকে আল্লাহর হুকুম হাকাম দেওয়া হলো তখন তার উপরে বাধ্যতামূলক ঘোষণা করে দেওয়া ইন্নি রসুল উম্মিন আল্লাহ আমি তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রসুল তো বলতে হবে তাকে এইখানে কোনো তাওয়াজু করা চলবে না আমি নিজের নামে কেমনে ঘোষণা করি আমি রসুল হয়ে গেছি প্রত্যেক রসুল নিজেই দাবি করত লোকেরা দলিল চাইছে তো আল্লাহ তালা ওনাদের হাতে আজিব আজিব ঘটনা দেখাইছেন লোকেরা চাইছে যে আপনি তো রসুল ওটা বুঝবো কেমনে তো বোঝার জন্য এক এক গ্রুপ এক এক শর্ত দিচ্ছে এক উম্ম শর্ত দিতে আপনি যে রসুল দাবি করলেন তাহলে আপনাকে এই যে পাহাড় এই পাহাড়ের মধ্যে দিয়ে একটা উট আনতে হবে পাহাড় ফেড়ে উট বেরোবে বের হওয়ার পরে এই উঠনি উঠনি বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার পরে আমরা ওই উটনির দুধ দহন করব দুধ দহন করার পরে ওটা দুধ খাইব খেয়ে তারপরে বুঝবো যে আপনি আল্লাহ নবী কি শর্ত দিচ্ছে হজরত সালে আলাইসাল্লাম সালে উনি আল্লাহ কাছে দোয়া করছে আল্লাহ আমার কম তো আমাকে নবী মানতেছে না যদি পাহাড়ের মধ্যে দিয়ে উঠ বেড়ে আসে আর বাচ্চা দেয় তাহলে তারা মানবে দোয়া করলেন নবীর হাতে কিন্তু কোনো ক্ষমতা নেই উনি আশ্চর্য কিছু দেখাইবে নবীর কাছে নেই উনি আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারেন উনি ফরিয়াদ করলেন আল্লাহ ওনার দোয়া কবুল করলেন ঠিক পাহাড় ফাড়ে কি হল উঠ বেড়ে আসল বাচ্চা দিল তারা দুধ খাইল খেয়ে এখন বলে আপনি মনে হয় বহুত বড় জাদুঘর পাহাড় থেকে উঠ বেড়ে নেই কোনদিন আগে কি কইল আর এখন কি করছে আগে কোনটা বললো সবাই মানবে এখন উঠ বের করে আসছে এখন মানবে না আপনি মনে হয় জাদুঘর লম্বা কিস্তা হ্যাঁ শেষ পর্যন্ত সেই কমের উপরে বিরাট আজাব এসে গেল ওই উঠকে তারা কতল করে দিচ্ছিল সহলে আলাহাম সহলে মদিনা শরীফ থেকে তারা সাতশো কিলোমিটার উত্তরে মদিনা শরীফ থেকে সাতশো কিলোমিটার উত্তরে এই গোত্র ছিল এবং তারা পাহাড় কেটে পাহাড়ের মধ্যে বাড়ি বানাইত আল্লাহ তালা আমাকে ওখানে নিছেন ওটা দেখার তফিক দিচ্ছেন যে কুয়া থেকে ওই ওই উঠে পানি খাইত কমের লোকেরাও পানি খাইত ওই কুয়া এখনো বিদ্যমান আছে আল্লাহ আমাকে দেখার তফিক দিয়েছেন আমি দেখাচ্ছিলাম আজিবাজির শর্ত দিচ্ছি ঈসা সাল্লাম উনি নবদ দাবি করলেন ওনার গত্তরের লোকেরও দাবি করলো যদি আপনি নবী হয়ে থাকেন তাহলে আসমান থেকে বিরাট একটা ট্রেন আনতে হবে যার মধ্যে বিভিন্ন রকম খানা থাকবে এবং ভুনা মাছ থাকবে লিস্ট দিল ওই ট্রেতে কি কি খানা থাকতে হবে উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন কোরআন শরীফ আছে ربنا أنزل علينا مائدة من السماء আল্লাহ আসমান থেকে খানার একটা ট্রে নাজল করো যার মধ্যে এই খানা থাকবে তাহলে আমার উন্মত আমাকে মানবে আসমান থেকে খানার ট্রে নাজেল হল কিন্তু যে নাজেল হলো অল্প কয়েকজন মানলো বাকিরা কয় আপনি তো জাদুঘর আসমানতে খানা আছে নাকি কোনোদিন তো আসে নাই আমাদের নবী আলাইসাল্লাম নবুয়াত নবুয়াতে ঘোষণা করলেন সেই একই জিনিস আবু জাহালের পক্ষ থেকে লোক আসলো যে আপনি যে নবী আমরা বুঝবো কেমনে কত লোক তো নবুয়াতের দাবি করে কি করতে হবে বলল আপনি এই আকাশের চাঁদ যদি দ্বিখণ্ডিত করতে পারেন তাহলে আমরা বুঝব যে আপনি আল্লাহ নবী আমরা মুসলমান হয়ে গেল আমাদের নবী সাল্লা সাল্লাম আল্লাহ তাল্লাহ দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ তালা ওনার দোয়া কবুল করল উনি এরকম আঙুল দিয়ে ইশারা করলেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেলেন এবং একখণ্ড হ্যাঁ, মক্কার একটা পাহাড় জাবালে আবি কুবাইস এই পাহাড়ে পড়ল ওখানে এসে তাস করল আর বিরাট হিস্তা তো উপরে রয়ে গেছে অর্ধেকের এক এলাকা একটা অংশ এই পাহাড়কে তাস করল জাবালে আবি কুবাইস এবং প্রায় এক ঘন্টার মধ্যে এই অবস্থায় ছিল এই না যে মিনিটের মধ্যে ফাঁক হয়ে গেল আবার যে জয়েন্ট হয়ে গেল তার জন্য আপনি চোখে ধাঁধা লাগাইছেন চোখে কি লাগাইছেন ধাঁধা লাগাইছেন আসলে কিচ্ছু হয় নাই আপনি চোখে জাদু করে এরম দেখাই দিচ্ছেন এক ঘন্টা থাকবে হ্যাঁ কোরআন শরীফে হ্যাঁ ইফতারাবাতি সাত ওয়ানশাক্কাল কমার এই সুরার মধ্যে আছে সুরা আর রহমানের আগের সুরা ইফতারাবাতি কেয়ামত নিকটবর্তী সে কেয়ামত একটা আলামত যে নবীর দোয়ায় চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাবে অনশাক্তাল কমার কমার মানে চাঁদ আর ইনশাক্তাত মানে দুই খণ্ড হয়ে যাবে হয়ে গেল কিন্তু ওই অল্প কিছু কি মানলাম আনলো বাকিরা বললো আরে আপনি তো সাংঘাতিক জাদুকর অন্য জাদুকরের জাদু তো দুনিয়াতে চলে আর আপনার জাদু আকাশেও চলে এই কথা বলি তো আগের উন্মতের দায়িত্ব ছিল নিজে ভালো হয়ে চলা অন্যকে ভালো করা তাদের দায়িত্ব ছিল না কেন লাগাতার নবী আসছেন লাগাতার একজন নবী মারা গেছে আর একজন আসছে সতর্ক কিন্তু আমাদের নবীর পরে কি আর নবী আসবে এই জন্য আগের উম্মতের এই উম্মতের পার্থক্য এইখানে আগে নবীন যে দায়িত্ব ছিল এই উম্মত কিন্তু নবী না উম্মত এটা কিন্তু নবী আলাইমুসালামের যে দায়িত্ব ছিল নবী না হয়ে এই উম্মতকে দায়িত্ব ওইটা দেওয়া হয়েছে তোমাকে আল্লাহর বান্দা হয়ে চলতে হবে আর বিশ্বের সব মানুষকে দাওয়াত দিয়ে তাদেরকেও আল্লাহর বান্দা হয়ে চলার জন্য তোমাকে চেষ্টা করতে হবে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলো আনুষঙ্গিক ব্যাপার যদি প্রয়োজন থাকে অনুমতি আছে ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি গাড়ি বাড়ি আনুষঙ্গিক ব্যাপার যদি প্রয়োজন থাকে প্রয়োজন অনুযায়ী করো অনুমতি আছে কিন্তু মূল দায়িত্ব ওটা না মূল দায়িত্ব তুমি আল্লাহর হুকুম মতো চলো আর আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথে আনার জন্য চেষ্টা করো এটা তোমার মূল দায়িত্ব তাহলে আমাদের দায়িত্বটা পুলিশের মতো হলো না আমি তাদেরকে এই কথাই বললাম যে আপনাদের এলাকায় কয়েকদিন পর এক বাতিল বের হয় এর আগে ওই একই গ্রামে বরকতুল্লাহ নামে এক লোক সে নবদ দাবি করছিল আমি যে গ্রামে গেছি ওই গ্রামে আবার হে মনে গেল তার ছেলে হাবিবুল্লাহ সে রসুল দাবি করছে তার বাপ ছিল নবী আর এ হয়েছে কি তো ওলামা গ্রামের আন্দোলনের কারণে সব ওটা ওটা এলাকাতে ভেঙে গেছে আর এই লোক দেখছে যে নব্বতে দাবি করলেও টিকা যায় না রসুলের দাবি করছিল এটা টিকা যায় না এ দাবি করছে কোনটা হ্যাঁ এ হলো হান্নান শাহ সৃষ্টি হাদিস পড়তে পারে না আর কোরআনের দুটা সুরা যাবে কোরআনের দুটা সুরা যাবে তো তাকে জিজ্ঞেস করছে ইয়ংরা যে আপনি কি নামাজ পড়েন পাঁচ পাঁচক্ত নামাজ পড়েন বলেন না আমি পাঁচ পাঁচক্ত পড়ি না আমি অন্য একটা নামাজ পড়ি তো কি নামাজ এটা বলে এটা হল সালাতুদ্দায়ন সালাতুদ্দায়ন এবং সে বলল যে এটা হলো পাঁচ শক্ত নামাজ থেকেও অনেক উত্তম নামাজ এটা কোন নামাজ আমরা তো এত বছর কোরআন কিতাব পড়ে এই নামাজে কোনো সন্ধান পাইলাম না আচ্ছা আপনি উজু করেন কাহা আমি উজু করি তোমাদের মতো উজু করি না আমি তো উজু করি উজু দায়েম এটা একবার করলে এই উজু আর দায় না যত পেশাব করুক পায়খানা করুক ব্যস্ত হোক এই উজু ভাঙে না উজু দায়েম সে করে আসাম মহিলারা দেখেছে অনেক শিক্ষিত লোকও গেছে সেখানে বললাম যে না এই সমস্ত ভণ্ডামিন চলতে দেওয়া যাবে না আল্লাহ তালা উম্মতে মোহাম্মদিয়াকে ইসলামের সৈনিক বানাইছেন নিজেও চলবা অন্যকেও চলার জন্য সাহায্য করবা ইসলামের নামে কেউ মানুষ গুমরা করবে মানুষকে বেইমান বানাইবে মানুষকে বেইমান বানাইবে এই সুযোগ যে দিবে তার ইমান থাকবে না এই ধরনের ক্ষেত্রে ওই বাতিলের মোকাবেলা করা মুসলমানদের ফরজ হয়ে যায় মোকাবেলা করে না বাতিলের তার সম্পর্কে হাদিস আসছে যে সরিষার দানা বরাবর তার ইমান নেই সরিষার দানা বরাবর কি নেই ইমানও তার মধ্যে নেই যাতে বাতিল দেখে আপনি আমি চুপ করে বসে থাকব ওই বাতিলের প্রতিরোধ করব না তাহলে আপনি কিসের সৈনিক আপনাকে আমাকে তো আল্লাহ ইসলামের সৈনিক বানাইছেন আমরা ইসলাম অনুযায়ী চলব ইসলামের দাওয়াত দিব ইসলামকে ধ্বংস করতে আসলে ওটা প্রতিরোধ করব এই ধরনের ভণ্ড ইসলামকে ধ্বংস করতে আসছে এই ধরনের নাপাক তারা পীর নাম দিয়ে রসুলের গদিতে বসছে রসুলের গদিতে তো হকানি ওলামায় কেরাম বসবে বসে রসুলের কথা শোনাবে কিন্তু এই ভণ্ড নাপাক খবিজ খান্নাস এরা কি করছে এরা রসলের গদিতে বসে মানুষকে বেইমান মানে এই মুহূর্তে কোন মুসলমান যদি জানতে পারে আর সেটা প্রতিবাদ না করে তাহলে বলা হয়েছে তার ভিতরে সরিষার দানা বরাবর ইমান নেই আমি তাদেরকে বুঝাইলাম আলহামদুলিল্লাহ পুরো এলাকায় একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে ওই ভণ্ডপীরের কাছে আর তো যাবে না এবং তাকে এলাকার থেকে তাড়াই দিবে সে আরো আজিব আজিব কথা বলছে একজন গেছে তার কাছে কেমন কেমন পীর জানার জন্য তো যে বলছে আমি তো তবলিকে চিল্লা দিছি তা আসছে আপনার কাছে আপনি কি ধরনের পীর তা আপনি তবলিকে চিল্লা দিচ্ছেন আপনি অনেক পিছায় গেছেন আচ্ছা আর একজন গেছে ওনার কাছে ওনার হালাত জানতে সে বললো আমি হজ করে আসছি গত বছর তা আপনার সম্পর্কে জানতে আসছি আপনি তো পিছিয়ে গেছেন এইগুলো তবলিগ হজ এই জাহিরি নামাজ এইগুলো করলে নাকি মানুষ পিছিয়ে যায় তার যে দায়মুল উজু আর দায়মুল সলাদ কি আল্লাহ জানে এটা ওটা পড়লে আগায় যায় এইভাবে সে ভণ্ডামি শিক্ষা দিচ্ছে নওয়াজ আলিক তো মোটামুটি তার আস্তানা ওই দিন শেষ হয়ে গেল তো বলার উদ্দেশ্য এইরকম চতুর্দিক দিয়ে ইসলামের উপরে আঘাত আসছে আর আমরা তাকিক না করে ওর খপ্পরে পড়ে দিত এখন রজব মাস রজব মাস না এই মাসের ছাব্বিশ হ্যাঁ ছাব্বিশ তারিখ দিন গত রাত্রে লাইলাতুল মেয়েরাজ হয়েছিল ওটা কিন্তু একবারই হয়েছে আর জীবনও হবে না আমি অনেকবার বলছি এখন হইলে মেয়েরাজে কে যাবে ওই তারিখ আসবে কিন্তু লাইলাতুল মেহরাজ আসবে না লাইলাতুল বারাত আসবে লাইলাতুল কদর আসবে প্রত্যেক বছর আসবে ওই দুটা কিন্তু এটা আর কোনোদিনও তারিখ আসা এক কথা আর লাইলাতুল মেহরাজ আসা আর এক কথা কিন্তু অধিকাংশ লোক এই পার্থক্যটা করতে পারে না তারা এই তিনটাকে এক পাল্লায় মাপে তো লাইলাতুল মেহরাজ যেরকম লাইলাতুল বারাত এরকম লাইলাতুল কদরও ওরকম তিনটা এক পাল্লায় মাপে এটা শরীয়ত বিরোধী কাজ এটা করলে আপনিও গুমরাহের মধ্যে পড়ে গেলেন লাইলাতুল মেহরাজ থেকে শিক্ষা নিতে হবে যে মেয়েরাজে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম কি কি হাদিয়া আনছিলেন ওই শিক্ষা নিতে হবে এখানে রাত্রে কোনো ইবাদত নেই দিনে কোনো রোজা নেই যদি কেউ রাত্রে লাইলাতুল মেয়েরাজের নামাজ পড়ে আর দিনে রোজা রাখে তো এটা একটা বেদাত কাজ যেহেতু আল্লাহ রসুল নিজেও করেন নাই সাহাবা কিরামকেও করতে বলেন নাই এই অবস্থায় বিভিন্ন ছোটি কিতাব দেখে আর এই সমস্ত যাদের কাছে এলএম কালাম নেই তাদের কথা শুনে অনেকে কিন্তু ওই দিন রাত্রে অনেক নফল নামাজ পড়ে আবার দিনে কি রাখে রোজা রাখে এই যে নামাজ পড়লো রোজা রাখলো ধর্মের নামে একটা কাজ করলো হয়ে গেল বেদাত এই বেদাতের দ্বারা তার কি আল্লাহর নৈকট্য লাভ হলো না আল্লাহ থেকে দূরে চলে গেল দূরে চলে গেল এই এত নামাজ পড়লো সারা রাত জাগিয়ে এই নামাজের দ্বারা সে আল্লাহ নৈকট্য লাভ করতে পারে নাই আর আল্লাহ থেকে দূরে চলে গেছে আবার সামনে আসতেছে লাইলাতুল বারাত বারাত মানে সাধারণ ক্ষমা মুক্তি মুক্তির রজনী ওটা কিন্তু ঠিক ওটার ব্যাপারে অনেক হাদিস আছে আহলে হাদিসরা অস্বীকার করে লাইলাতুল বারাতকে আর ওরা যারা ইমাম মানছে গত শতাব্দীতে আহলে হাদিসা যারা ইমাম মানত এর নাম নাসের উদ্দিন আলবানি তারপরে আলবেনিয়া আলবেনিয়া থেকে আলবানি সে তার কিতাবে লিখে গেছে যে লাইলাতুল বারাতকে অস্বীকার করা যাবে না কারণ এই মর্মে কমপক্ষে আটটা সহি হাদিস আছে তুমি জানো ইমাম মাল্লা হে করতেছে আটটা সহি হাদিস আছে আর তোমরা করতেছে নেই কি ইমাম মাল্লা তো অনেকে এই এদের কথা শুনে শুনে বা কয়েদে মক্কা শরীফ ছিলাম কিন্তু কাউকে দেখলাম না আর মক্কা শরীফকে আল্লাহ দলিল করছে মক্কা শরীফকে দলিল বলা হয়েছে মক্কা শরীফ তো বিশের দিন আছে কারণ কি এটা লাগানো সুন্নত হয়ে যাবে নাউজুবিল্লা তো জাহান নাম প্রত্যেক গোনার একটা ঝান্ডা থাকবে কে আমাদের ময়দানে প্রত্যেক গোনাহের ঝান্ডা থাকবে যেমন যারা দুনিয়াতে টেলিভিশন দেখে তাদের একটা ঝান্ডা থাকে কি ঝান্ডা ডিশ অ্যান্টিনা সে নিজেই ঘোষণা করলো আমি এই পাপের পাপি আবার এখন যারা বিশ্ব পাপ দেখতেছে ওই হাদিস অনুযায়ী তারাও পতাকা লাগাইছে এবার হাসান বাজারে ধরা পড়বে দুনিয়াতে তারা আলামত দেখেন কারা কারা এই পাপের পাপি বিশ্ব পাপি এদের প্রত্যেকের পতাকা আছে এটা হাদিসে আসছে তোমাদের গোনা করতেছ করতের পতাকা থাকবে ওই পতাকা দেখে দুনিয়াতে তুমি কোন গোনার সাথে জড়িত ছিলে এটা ধরা যাবে ওই হাদিস অনুযায়ী তারা পতাকা কি লাগাইছে পতাকা লাগাইছে এই বিশ্বকাপ উপলক্ষে কত হাজার রকম গোনা হচ্ছে এই খেলোয়াড়দের রান খোলা না এই রান খোলা অবস্থায় কারো সতেরোর দিকে নজর করা তার লানতের কাজ যারা দেখতেছে তাদের উপরে লানত নাজল হইতেছে কারণ সে সতর খোলা রান দেখতেছে তাই টেলিভিশনে দেখুক যেভাবে দেখুক আবার খুশি হয়ে তালি বাজাইতেছে না কোন গোনার উপরে খুশি হইলে তার ইমান আশঙ্কায় পড়ে যায় নাও থাকতে পারে গোনার উপরে খুশি প্রকাশ করলে ইমান নাও থাকতে পারে এরপরে তারা কাফেরদের পক্ষ নিচ্ছে প্রত্যেকে কোনো না কোনো কাফের পক্ষ নিচ্ছে না কাফের পক্ষ নিলে হাসর হবে ওই কাফের সাথে ওর সাথে হাসর কত মারাত্মক জিনিস আবার এই বিশ্বকাপ উপলক্ষে কত রকম জুয়া দেশে বিদেশে এত জুয়া বেরোচ্ছে সব এটা উপলক্ষে জুয়া জুয়ায় ভরে গেছে তারপরে কি হয়েছে পত্রিকা আসছে যে বিভিন্ন দেশের থেকে নারী আমদানি করা হয়েছে ওই দেশে লক্ষ লক্ষ নারী আমদানি করা হয়েছে এবং মদের মদ খাওয়ার সয়লাভ প্রবাহিত হয়েছে তাহলে বুঝলেন বিশ্বকাপ উপলক্ষে মদের আমদানি আর বিভিন্ন দেশের থেকে নারীর আমদানি কি জন্য হয় তা আপনি বুঝেন তো মদ আর নারী কি জন্য আমদানি করে কি সারায় তাহাজুদ পড়ার জন্য এই জন্য মদ আর নারী নিয়ে গেছে কত হাজার রকম গোনা হয়েছে একটাকে কেন্দ্র করে এই জন্য আমি আয়াত পড়ছি হাক্কারে আলেমদের সাথে জুড়ে থাকতে হবে তারা যেটাকে ইবাদত বলবে ওটা করবেন যারা বলবে ইবাদত না এটা করবেন না দায় দায়িত্ব তাদের উপরে আপনার আল্লাহ কাছে কোনো দায় দায়িত্ব নেই আপনি সে আলমকে দেখাই দেবেন এ আল্লাহ এটাকে লোকের হকখানি বসছে আমি ওনার কথা অনুযায়ী চলছি পাবলিকের আর কোনো দায়িত্ব নেই দুনিয়ার লোকেরা যাকে হকখানি বলে আপনি এমন কোন লোকের সাথে জুড়ে থাকবেন এটাই কোরআনের আয়াতের অর্থ ফাস্তালু আহলা যিকর ইন কুনতুম লা তাআলামুন তুমি যখন জানো না তুমি যখন আলেম হও নাই হয় নিজে আলেম হয়ে যাও আর যখন আলেম হও নাই তো হকখানি যাকে সবাই হকখানি বলে তার সাথে জুড়ে থাকো তোমার আর কোনো দায় দায়িত্ব নেই সে যদি ভুল ডিরেকশন দেয় তো তুমি এর জন্য দায়ী হবে না আল্লাহ কাছে সে দায়ী থাকবে তুমি মাপ পেয়ে দেবা হাক্কানি ওলামায় কেরাম বলতেছে মেয়েরাজে কোনো নামাজ নেই মেয়েরাজে কোনো রোজা নেই আপনি বাদ দেন কিন্তু তারা বলতেছে লাইলাতুল বারাতের কি আছে নামাজ আছে লাইলাতুল বারাতের কি আছে রোজা আছে ওটা করেন ওটা করেন তাদের কথা অনুযায়ী চলেন আপনি ওই মকসুদুল মমিনিন সিরাজুল সালেকিন আমলে নাজাদ তরিকুল ইসলাম হ্যাঁ, নিয়ামুল কোরআন বিষাদ সিন্ধু এসব পড়ে গুমরা হইবেন এটা গ্রহণযোগ্য না এসব বই থেকে টেলিভিশন থেকে ইন্টারনেট থেকে ইসলাম শিখতে চেষ্টা করবেন না ইসলাম শিখার একমাত্র মাধ্যম হক্কানি ওলামায় কেরাম এদের মাধ্যমে শিখলে যারা ভুল বলে আল্লাহ না করুক আপনার কোনো দায় দায়িত্ব নেই আল্লাহর কাছে আপনার কোনো দায় দায়িত্ব নেই ওই মুক্তির দায় দায়িত্ব ওই আলেমের দায় দায়িত্ব আপনাকে কোরআনে এটুক দায়িত্ব দিচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হকানি ওলামায় কেরামের সাথে জুড়ে থাকার এবং সহি আমল করার এবং বেদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন আমি আলহামদুলিল্লাহ দাওয়ানা আলমী